আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ওসলি ওসলিম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিসালাতুল হাদিস অনুষ্ঠানে আশা করছি সকলেই ভালো আছেন এবং আমাদের হাদিস বিষয়ক আলোচনাগুলো আপনারা শুনছেন শেয়ার করছেন দর্শক আজ আমরা বিগত পর্বে যে হাদিসটির সরল বঙ্গ অনুবাদ পেশ করেছিলাম সে হাদিসটির উপর কিছু আলোচনা করব এবং পরবর্তীতে সময় অনুযায়ী আরও একাধিক হাদিস আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ বিগত পর্বে আমরা যে হাদিসটি বর্ণনা করেছিলাম এবং তার সরল বঙ্গানুবাদ পেশ করেছিলাম সে হাদিসটি ছিল একটি পরিচ্ছেদের হাদিস এবং তার শিরোনাম ছিল বাবু আদা উল হোমস মিনাল ইমান গণিমতের এক পঞ্চমাংশ আদায় করা ইমানের অন্তর্গত ইমানের সামিল ইমানের কাজ এ ছিল শিরোনাম এক্ষেত্রে আমরা আবু জামরার হাদিসটি বর্ণনা করেছি যেখানে তিনি বলেছেন যে তিনি আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর সাথে দুই মাস একসাথে ছিলেন এবং আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহু তাকে আব্দুল কায়েস গোত্রের হাদিসটি শোনান যেখানে বলা হয়েছে যে আব্দুল কায়েস গোত্র বা আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি যখন নবী সাল্লা সাল্লামের কাছে এসেছিল তিনি তাদেরকে অভ্যর্থনা জানালেন এবং জিজ্ঞেস করলেন যে তারা কোন সম্প্রদায়ের তারা উত্তর দিল তারা রবিয়া গোত্রের কারণ আমরা জানি আরবদের কিছু গোত্র আছে সেগুলোর মধ্যে আবার সাব গোত্র অর্থাৎ গোত্রের অধীনস্থ আরো কিছু ছোট ছোট গোত্র আছে তো আব্দুল কায়েস হল এমনই বড় গোত্র রবিয়ার অন্তর্ভুক্ত একটা ছোট গোত্র ওয়াফদুল আব্দুল কায়েস রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে অভ্যর্থনা জানালেন সম্মানের সাথে এবং এই জন্য তিনি বলেছিলেন গয়রা খাজায়া ওয়ালানাদামা গয়রা খাজায়া তারা অপমানিতও নয় অপদস্থও নয় এটা ক্লিয়ার করলেন যে এই গোত্রের মর্যাদা আমার কাছে অনেক বড় সম্মানের সাথে তাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের কাছে তারা অপদস্থ নয় ওলা নাদামা এবং লজ্জিত নয় এটা আরবদের একটা স্লোভ একটা বলার পদ্ধতি সবকিছুই আমাদের বাংলা পদ্ধতির সাথে মিলবে এমন কিছু নেই তবে এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন সসম্মানে তারা রাসুল সাল্লামের কাছে একটা আবদার নিয়ে এসেছিল এবং সেটা ছিল এই যে যেহেতু তারা ফ্রিকুয়েন্টলি বছরের যে কোনো সময় রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসতে পারছে না এবং তার কারণটা তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে তাদের এবং রাসুল সাল্লাহ সাল্লামের মাঝখানে ছিল মদার গোত্রের কাফিরদের বসবাস এবং এই মদার গোত্রের সাথে তাদের কোনো চুক্তি সম্ভবত ছিল না ছিল না বলেই তারা বৎসরের অন্য যে কোনো সময় হারাম মাস ছাড়া অন্য যে কোনো সময় তারা নিরাপদ ছিল না এই গোত্র লোকদের থেকে তারা নিরাপদ ছিল না যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা তাদের ছিল ফলে তারা বলছে যে ইয়ারসোল্লাহ আপনার কাছে আমরা হারাম মাছ ছাড়া আপনার কাছে আমরা হারাম মাছ ছাড়া আর কখনোই আশা সামর্থ্য রাখি না মাঝখানে আছে মোদার গোত্রের কাফিররা সুতরাং আপনি আমাদেরকে যেহেতু অল্প সময়ের জন্য বা বৎসরের মাত্র এক বা একাধিক সময় আপনার কাছে আসার সুযোগ এ সময় যখন আমরা আসি আপনি আমাদেরকে একটা বিশদ কিছু নির্দেশনা দান করুন কিছু ইনস্ট্রাকশন দিন যা আমরা আমাদের গোত্রের মধ্যে যাদেরকে রেখে এসেছি তাদেরকে গিয়ে জানাবো অবহিত করব তারাও আপনার মাধ্যমে এই হেদায়ত লাভ করবে এই দিক নির্দেশনাগুলো তারা পাবে যেহেতু সবাই অনেক দূরের থেকে আসা তো সম্ভব নয় এবং আরো একটি বিশেষ উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে শুনে এগুলো আমল করব এবং এর মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব জান্নাতে প্রবেশ করার আশা প্রত্যেক মুসলমানেরই থাকা উচিত আমরা এই হাদিস থেকে সেটা জানলাম আমরা যে ভালো কাজ করছি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য আছে সেটি হচ্ছে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া জান্নাত তো আল্লাহ দেবেন জান্নাত আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না আল্লাহ সন্তুষ্ট না হলে জান্নাত দেবেন না ফলে আল্লাহ সন্তুষ্টির সাথে জান্নাত পাওয়াটা এটা ওতপ্রোতভাবে জড়িত এজন্য কখনো আমরা মুসলিমরা কথা বলার সময় বিভিন্ন কাজের যে মূল উদ্দেশ্য সেটা আল্লাহ সন্তুষ্টি কথা বলি ইফতাগা আওয়াজিল্লা আবার কখনো বলি জান্নাত প্রবেশ করা একটা আরেকটার পরিপূরক একটা আরেকটার সাথে সঙ্গতিপূর্ণ এখানে জান্নাত পাওয়াটা আল্লাহ সন্তুষ্টির সাথে কখনো বিরোধপূর্ণ বা সাংঘর্ষিক নয় যাই হোক তারা উল্লেখ করলেন যে তারা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা দিক নির্দেশনা চান দাওয়াতি উদ্দেশ্যে এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে সেই নির্দেশনা অনুযায়ী আমল করে জান্নাত তারা লাভ করতে পারেন তারা তাদের চাহিদা অনুযায়ী পানপাত্র সম্পর্কে জিজ্ঞেস করেছিল যে কোন কোন জিনিস পান করা যাবে যাবে না পানীয় এবং পানপাত্র দুটোই পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তাহলে অনেকগুলো পানীয় নানা ধরনের পানীয় তাদের আছে সম্ভবত তাদের জিজ্ঞাসা হতে পারে আশ্রে বা এভাবে তারা বলেছিল অথবা হতে পারে তারা বিভিন্ন পানপাত্রের নাম তারা উল্লেখ করেছে যেটা হাদিসের শেষের দিকে এসেছে আমরা জানি রাসুল সাল্লাহ সাল্লাম পানপাত্রের মধ্যে চারটাকে নিষেধ বলে ঘোষণা করেছেন বাকিগুলো তিনি বলেননি তার মানে হচ্ছে অন্যগুলো জায়েজ আর এই পানপাত্রগুলো মধ্য দিয়ে মানুষ যা পান করে সেগুলো পান করা যাবে না সেটা এখানে বোঝা গেল তাহলে তারা পানীয় অথবা পানপাত্র দুটো সম্পর্কে তারা জিজ্ঞেস করেছিল তারা জিজ্ঞেস করেছিল কোনটা পান করা যাবে যাবে না তবে যেহেতু তারা রাসুল সাল্লাহ সাল্লামের থেকে কিছু ইনস্ট্রাকশন চাচ্ছিল রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে চারটা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দিলেন আর চারটা পানপাত্র সম্পর্কে নিষেধ করলেন যে এগুলোতে পান করা যাবে না এগুলোর পানি বা এগুলোর ভিতরে যে মদ থাকে সেটা পান করা যাবে না যে চারটা বিষয় রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন সেটা হচ্ছে একটা হলো ইমান আরেকটা হলো সালাত কায়েম করা আরেকটা হলো জাকাত দেওয়া আরেকটা হলো রামাদানের সিয়াম পালন করা রামাদানের সিয়াম রাখা ইমান যখন রসুসাল্লাহ সাল্লাম উল্লেখ করলেন এবং তখন তিনি প্রথমত উল্লেখ করলেন এক নম্বরে আল ইমান বিল্লাহ ওয়াহদাহ একমাত্র আল্লাহর প্রতি ইমান একমাত্র আল্লাহর প্রতি ইমান আসলে একমাত্র আল্লাহর প্রতি যখন ইমান আসবে তখন ইমানের অন্যান্য রোকনগুলো অটোমেটিক চলে আসবে তাহলে এই হাদিসের মধ্যে আমরা ইমানের অন্যান্য রোকন দেখি না তবে একমাত্র আল্লাহর ইমান মানেই হচ্ছে ইমানের অন্যান্য রোকনগুলোর প্রতি ইমান আনতে হবে যেহেতু সেটা আল্লাহরই নির্দেশ যেহেতু কোরআনের নির্দেশ সেটা অন্যান্য হাদিসের নির্দেশ ফলে একমাত্র আল্লাহর প্রতি ইমান আনলেই কিন্তু সবটা হয়ে যাচ্ছে এর মধ্যে আর কোনো যদি কেউ প্রশ্ন করে যে অন্যগুলো কোথায় তার উত্তর হচ্ছে এই একমাত্র ইমানটা কি এটা কি তারা বুঝতে পেরেছিল এই জন্য রসুল সাল্লাহাম তাদেরকে জিজ্ঞেস করলেন আতা দ্রুনা মাল ইমান বিল্লাহ ওয়াহদা তোমরা কি জানো আল্লাহর একমাত্র আল্লাহর প্রতি ইমানটা কি মানে আমি একটা জিনিস বললাম আর তোমরা সেটা নিয়ে গেলে কিন্তু বুঝতে পারলা না এমনটা যেন না হয় তোমরা কি জানো যে এক আল্লাহর প্রতি একমাত্র বা একমাত্র আল্লাহর প্রতি ইমানটা কি এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে সাহাবাইকেরাম ইভেন তারা যদি খুব অনেক আগ থেকেও ইমান না এনে থাকে তবুও একটা আদব তাদের মধ্যে আমরা খুবই কমনলি লক্ষ্য করছি শুধু এই হাদিসে নয় অনেকগুলো হাদিসে যখন রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে প্রশ্ন করেন তুমি কি জানো এটা কি যেমন মোয়াজেবনে জবাল রাজি আল্লাহ তাল্লাহ ধুকে এক সময় যখন তিনি রাসুল সাল্লাহ সাল্লাম সাথে একই বাহনের পিছনে ছিলেন জিজ্ঞেস করলেন যে হে মোয়াজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আবার পরে আবার আরেকটা প্রশ্ন করলেন হে মোয়াজ তুমি কি জানো বান্দা যদি আল্লাহর কথা মানে সবকিছু মেনে নেয় তাহলে আল্লাহর উপর কি হক আছে উভয় ক্ষেত্রে মোয়াজ বললেন আল্লাহ ও রাসুল আলম আর এক্ষেত্রেও আমরা ওয়াফদ আব্দুল কেস আব্দুল কেস গোত্রে সে লোকদেরকে দেখি তাদেরকে যখন রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো একমাত্র আল্লাহর প্রতি ইমানকে তারা বললেন আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুল অধিক জানেন আল্লাহ এবং তার রাসুল অধিক জানেন এটা চমৎকার একটা আদব যেহেতু ওহি নাজিল হতো রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আর কারোর প্রতি নয় অতএব দিনই যে কোনো বিষয়ে সাহাবার অত্যন্ত সতর্ক ছিলেন তারা নিজের থেকে কিছুই আরোপ করতে চাইতেন না এমন কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি তাদেরকে প্রশ্নও ছড়ে দিত তারা সেই প্রশ্নর সুযোগকে গ্রহণ করে নিজের মত ব্যক্ত করার সুযোগটা তারা নিতেন না কারণ এটা আদব নয় তারা জানতেন ইমানের বিষয়গুলো কমপ্লিটলি ওহিনির্ভর বিষয় ইবাদতের বিষয়গুলো কমপ্লিটলি ওহিনির্ভর বিষয় অতএব এই সমস্ত বিষয়গুলোতে নিজস্ব চিন্তা চেতনা প্রসূত কোন বক্তব্য দেওয়া মতামত দেওয়া জবাব দেওয়া এটা ঠিক নয় এই সমস্ত বিষয়গুলোতে কমপ্লিটলি ওহির জ্ঞানের উপর নির্ভর করতে হবে এবং এই ওহির জ্ঞান মূলত আসা আল্লাহ তালার পক্ষ থেকে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে এজন্যই তারা বলতেন আল্লাহু ও হু আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও জানেন আল্লাহ জানেন যেই জানাটা তিনি বান্দাদের মধ্যে যতটুকু প্রকাশ করার তার নিজের ভাষায় সেটি আল কোরআনে প্রকাশ করেছেন আর বাকিটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে সুন্নার মাধ্যমে হাদিসের মাধ্যমে যেটাকে ওহির দ্বিতীয় প্রকার বলা হয় তার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন অতএব আল্লাহ এবং তুরাসুলের কাছে আছে দিনের সঠিক জ্ঞান ইমানের সঠিক জ্ঞান আকিদার সঠিক জ্ঞান ইবাদতের সঠিক দিক নির্দেশনা এবং জ্ঞান তো রাসুল সাল্লা সাল্লাম তখন ব্যক্ত করে দেন তিনি তারা যখন বিষয়টা পুরোটাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আবার সাপোর্ট করলো যে এই প্রশ্নের উত্তরটা আসলে তো রাসুলই ভালো জানেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন যেহেতু আল্লাহ তো সরাসরি উত্তর দেবেন না তিনি রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে উত্তর দেবেন অতএব সেই দায়িত্বটা রাসুল সাল্লাহ সাল্লাম পালন করলেন যেহেতু তার কাছে ওহেছিল তিনি বললেন শাহাদাত আল্লাহ ইলাহা ইহ ও আন্না মোহাম্মদ রাসুল্লাহ একমাত্র আল্লাহর প্রতি ইমানটা হচ্ছে লা ইলাহ ইল্লাহ রাসুল্লাহ এই ডিক্লারেশনটা দেওয়া একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং একথারও সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল ও আর সালাদ কায়েম করা জাকাত দেওয়া সিয়াম পালন করা চারটা জিনিস এখানে নিয়ে আসছেন শাহাদাতের পরে চারটা জিনিস এগুলো মূলত ইসলামের রোকন আমরা যেটা হাদিসে জিব্রের মধ্যে পেয়েছিলাম এর আগে একটা পর্বে আমরা আলোচনা করেছি হাদিস জিব্রের মধ্যে তিনি ইমানকে আলাদা উল্লেখ করেছেন অন্তর্জগতের এবং আকিদার বিষয়গুলো নিয়ে ইসলামকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন ইসলামের রোকনগুলো এবং তারপর এসানের আলোচনা করেছিলেন সে হাদিস জিব্রিলের মধ্যে এখানে এই হাদিসের মধ্যে আমরা দেখছি রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রতি ইমানকে ব্যাখ্যা করছেন ইসলামের রকমগুলো দিয়ে অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়গুলো দিয়ে এর মানে হচ্ছে যে ইমান দিয়ে আসলে ইসলামকে বোঝানো হয় ইসলাম দিয়ে ইমানকে বোঝানো হয় আমরা যখন বলি আমরা মেন আমরা মেন আমরা বিশ্বাসী এটার দ্বারা বোঝানো হয় আমরা মোমেন এবং মুসলিম দুটোই অতএব যদি কোনো ব্যক্তি নিজেকে মোমেন হিসাবে দাবি করে এবং বা প্রকাশ করে তখন আমরা ইজিলি বুঝে যাব তিনি বিশ্বাসীয় এবং তিনি প্র্যাকটিসিং মুসলিম এবং তিনি নামাজ পড়েন তিনি রোজা রাখেন তিনি অন্যান্য আমলগুলো যেগুলো তার উপর ধার্য সবগুলো তিনি করে থাকেন আর একইভাবে যখন ইসলামের কথা বলা হবে যে আমি মুসলিম তখন বোঝা যাবে যে তিনি প্র্যাকটিক্যাল দিকগুলো যেমন পালন করেন ঠিক তেমনি আকিদার দিক থেকেও তিনি সহি আকিদার অনুসারী তিনি ইমানের যে ছয়টা রোকন রয়েছে প্রত্যেকটা রোকন সম্পর্কে তিনি ভালো একজন বিশ্বাসী সঠিক আকিদা পোষণ করেন এটা হচ্ছে ইমান এবং ইসলামকে যখন আলাদাভাবে উল্লেখ করা হয় কিন্তু যখন পাশাপাশি উল্লেখ করা হয় তখন আমরা আল কোরআনের ব্যবহার বিধি থেকে দেখি তখন ইমান বলতে অন্তর্জগতের বিষয়গুলো যেটা হাদিসে জিব্রিলের মধ্যেও ইমান ইসলাম যেহেতু দুটো প্রসঙ্গ এসেছে এই জন্য ইমান বলতে আকিদাগত বিষয়গুলো আর ইসলাম বলতে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আর কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন আরাবু আহমেদ না কুল্লাম তো মিনু ওলাকিন কুলু আসলাম না ওলাম্মা ইয়াদুল ইমান ও ফিকুল বিহিম বেদুইনরা বলেছিল যে আমরা ইমান এনেছি আল্লাহ বললেন রাসুল সাল্লাহ সাল্লামকে যে তুমি বলে দাও যত না তোমরা ইমান আনো নি ইমান পোষণ করছো না বরং তোমরা বলো যে আসলামরা আমরা আত্মসমর্পণ করেছি কারণ ইমান এখনো পর্যন্ত তাদের অন্তরে প্রবেশ করেনি তাহলে ইমান এবং ইসলামের মধ্যে যখন পাশাপাশি দুটো শব্দ এসছে দুটো ইন্ডিকেশন দুটো দিকে ইঙ্গিত ইমানের ইঙ্গিত হচ্ছে আকিদা এবং অন্তরে যা পোষণ করে মানুষ সেদিকে আর ইসলাম হচ্ছে বাহ্যিক আত্মসমর্পণ বাহ্যিক যে আনুগত্য সালাতের মাধ্যমে বা অন্যান্য আমলের মাধ্যমে তাহলে বেদুইনরা তারা ভেতরের ইমানকে পোষণ না করেই তারা মুসলমানদের দেখা দেখি অনেক আমলে সামিল হয়েছে এটা বোঝানোর জন্য যে আমরা তোমাদের সাথেই আছি প্রকৃত অর্থে ইমানকে তারা বহন করছে না তাহলে এই আয়াতে বোঝা গেল যে যখন দুটো শব্দ একসাথে আসবে ইমান অন্তর্জগতের বা তার রোকনগুলোকে ইন্ডিকেট করবে আর ইসলাম বাহ্যিক আমলগুলো বা প্র্যাকটিক্যাল আমলগুলোকে বুঝাবে আর এই এছাড়া যদি কখনো ইমান আসে তখন ইমান ইসলাম দুটোকেই বুঝাবে আবার যদি কখনো শুধু ইসলাম শব্দটা আছে তখন ইসলাম এবং ইমান দুটোকেই বুঝাবে তার মানে হচ্ছে ইমান শব্দের একক ব্যবহার এটা ইসলামকেও অন্তর্ভুক্ত করে ইসলাম শব্দের একক ব্যবহার এটা ইমানকেও অন্তর্ভুক্ত করে এবং সেটাই আমরা দেখলাম এ হাদিসের মধ্যে যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছিলেন তাদেরকে তোমরা কি জানো একমাত্র আল্লাহর ইমানটা কি তখন ইসলামের রকমগুলো দিয়ে এর জবাবটা দেয়া হয়েছিল এই চারটা জিনিস এখানে শেষ তিনি চারটা নির্দেশ দিয়েছিলেন একটা হচ্ছে একমাত্র আল্লাহর প্রতি ইমান দুইটা হচ্ছে সালাদ তিনটা তৃতীয় নম্বর হচ্ছে জাকাত দেওয়া চতুর্থ নম্বর হচ্ছে রামাদান এরপরে অতিরিক্ত আরেকটা তিনি অ্যাড করলেন সেটা কি যে তোমরা গনিমত থেকে লব্ধ সম্পত্তির মধ্য থেকে তোমরা এক পঞ্চমাংশ আল্লাহর পথে দিবে তাহলে আল্লাহর জন্য হলো এক পঞ্চমাংশ তোমরা যে গণিমত পাও জেনে রাখো যে তার মধ্যে এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহর জন্য তাহলে এখানে সে কথাটাই বলেছেন যে গণিমতের এক পঞ্চমাংশ এটা দিবে তার খাতে আল্লাহর খাতে অর্থাৎ সেগুলো বিশদভাবে ব্যাখ্যা করা আছে এরপরে হাদিসে বলা হয়েছে যে চারটা জিনিস থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে একটা হলো হান্তাম হান্তাম হচ্ছে সবুজ কলসি সবুজ এই কলসির মধ্যে তারা মদ পান করত মদ রাখত অথবা সেখানে মদ বানাতো যেটাই হোক না কেন মদ বানাতো বানানোর পরে সেখানে থাকতো সেখান থেকে ঢেলে তারা মদ পান করত ঠিক তেমনি দুব্বা দুব্বা বলা হয় লাউকে আরবিতে দুব্বা বলা হয় লাউকে এবং এই লাউয়ের শুকনো যে খোলসটা আছে এই শুকনো খোলসটাকে তারা পাত্র হিসাবে ব্যবহার করতে লাউ শুকনো খোলসটা কিন্তু চমৎকার একটা পাত্র হয় একটা বড় জগের মতো হয়ে যায় এর মধ্যে তারা আঙ্গুর অথবা এই জাতীয় কোনো ফল রেখে পচাত এবং কিছুদিন পরে সেটা মুখ বন্ধ করে রাখলে সেটার মধ্যে মাদকতা তৈরি হতো সে মদ তারা পরবর্তীতে পান করত রসুল সাল্লাহ সাল্লাম সেটা থেকে নিষেধ করলেন অর্থাৎ যে পাত্রগুলোতে তারা মদ তৈরি করে অথবা মদ রাখে সেগুলো নিষেধ করলেন এরপর হচ্ছে নাকির নাকির হচ্ছে খেজুর গাছের যে গুঁড়ি আছে সেই গুঁড়ি বা কাণ্ড থেকে তৈরি একটা পাত্র এটাকেও তারা শুকিয়ে বা খোদাই করে এর থেকে তার এটা তৈরি করত এবং তারপর হলো মুজাফাত মুজাফাত হচ্ছে আলকাতরা দিয়ে একটা পাত্রকে তারা সুন্দর করে সাজাত সেখানে মানে বাইরের অংশে তারা আলকাতরা দিত এবং সেখানেও তারা মদ রাখত রাসুল সাল্লাহ সাল্লামের চারটা পাত্র থেকে নিষেধ করলেন অর্থাৎ চারটা পাত্র ব্যবহার থেকে নিষেধ করলেন ব্যবহার নিষেধ করা মানে হচ্ছে অনেকটা মদ থেকে নিষেধ করা বোঝাই যাচ্ছে যে এটা রাসুল সাল্লাহ সাল্লাম এর জীবনের যখন মদিনা ছিলেন কোন এক পর্যায়ে এসেছে যখনও তিনি মানুষকে মদ সম্পর্কে নানাভাবে ইশারা ইঙ্গিতে নিষেধ করছেন কারণ ষষ্ঠ বা সপ্তম হিজড়িতে এসে রাসুল সাল্লাহ সাল্লাম মদকে সম্পূর্ণ হারাম করলেন এবং মদিনায় ঘোষণা দিলেন যে সমস্ত মদের পাত্রগুলো ভেঙে দাও তাদেরকে তিনি প্রাথমিকভাবে পাত্র ব্যবহার করতে নিষেধ করলেন মানুষ যখন মদের পাত্র ব্যবহার করতে ব্যবহার করবে না তখন মদ খাওয়া থেকেও আস্তে আস্তে নিরুৎসাহিত হবে এখানে রাবি বলেন যে মুজাফাত শব্দটির জায়গায় মোকাইয়ার শব্দটিও হয়তো বলেছেন একই অর্থ আলকাতরা মেশানো পাত্র এরপর রাসুল শেষ একটা ইনস্ট্রাকশন দিলেন সেটি হচ্ছে তোমরা এই নির্দেশগুলো ভালোভাবে হেফাজত করবে রক্ষা করবে মেনে চলবে এবং তোমাদের পেছনে গোত্রে যে সমস্ত লোকেরা আছে নারী পুরুষ সবাইকে এটা জানাবে এ হচ্ছে হাদিসের উপর মোটামুটি ব্যাখ্যামূলক বক্তব্য প্রিয় দর্শক আমরা এ হাদিসের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আবারও রিপিটেডলি জানতে পারলাম রাসুল সাল্লাহ সাল্লামের কিছু ইনস্ট্রাকশন শুধু ওয়াফদ আব্দুল কাসের জন্যই নয় সেটা আমাদের জন্য এবং যা তিনি নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞা আজও বজায় আছে এবং সে সেই গোত্রের জন্য নয় আমাদের জন্য আসুন আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝি অনুধাবন করি এবং আমল করি